আমার মতো একজন নাদান মূর্খকে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দিলেন এজন্য আমি সহ সকলেই শুকুর গুজার হচ্ছি কালেমাতু শুকুর আদায় করি জবান খুলে সকলেই একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আকায় মাওলা তাজদারে মদিনা সঈদুল আম্বিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে প্রিয় উপস্থিতি আপনারা সকলেই একথার ব্যাপারে অবগত আছেন যে স্টেজ থেকে অনেকবারই ঘোষণা হয়েছে নাজমে জমিয়ত সাহেব বলে থাকেন এই দরবারে যারা ওয়াজ করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হয় না আমি আমার ব্যাপারে সহ আশপাশে যারাই ওয়াজে আসতেছেন অনেকের ব্যাপারেই আমি জানি সকলেই চায় যেন এত বড় স্টেজে এইখানে হজরতজি যেখানে বয়ান করেন আমার যেন সুযোগটা না আসে আর এই না আসা চাওয়াটাই মনে হয় আসার কারণ সুতরাং গোলাবাজি করে আপনাদেরকে কোরআনুল করিম হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা শোনানোর মতো যোগ্যতা থাকলেও যদি বাহিরে থাকে এখানে এসে কিছুই নাই সব শূন্য তাই একথা স্বীকার করেই বসতেছি দু চার মিনিট যতটুকু সময় বরাদ্দ হোক আল্লাহ তালা আমার মুখ থেকে যা বের করেন এইটা যেন সহি হয় পাশাপাশি আমি সহ সকলের আমুল যোগ্য হয় সকলেই দোয়া করে বলি আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমান যে সিচুয়েশন চলতেছে সিজন চলতেছে এই সময়টা পার হচ্ছে এই যুগটা পার হচ্ছে এই কালটা পার হচ্ছে এক মহা ফেতনার কাল বলেন ঠিক কিনা আপনি বলতে পারেন হুজুর আমরা তো ঘরে বসে আল্লাহর জিকির করি মাঠে বাজারে যাই না আবার সময় মতো ডাক দিলে মুর্শিদের কাছে গিয়ে উপস্থিত হয়ে যাই ফেতনার তো কিছু নাই হ্যাঁ যদি আপনি এমনটি করতে পারেন আপনার রাহবার হিসাবে আপনার পথ প্রদর্শক হিসাবে আপনার প্রতিটি ধাপ চালানোর জন্য আজকে একজন কামেল মুকাম্মেল মুর্শিদের হাতে হাত দিয়ে নিজেকে বিক্রি করতে পারেন তাহলে আপনি ফেতনার কিছু বুঝবেন না এটাও ঠিক তবে হ্যাঁ যারা এই দাওয়াত গুলো নিয়ে আপনি আপনার মুর্শিদের হকানিয়তের ব্যাপারে আলোচনা করতে যাবেন দাওয়াত দিতে যাবেন তখনই আপনার দৃষ্টিগোচর হতে থাকবে ফেতনা আর ফেতনা একদল বলবে তুমি কোন পীরের দরবারে মুরিদ হইছ সে নিজেই তো কিছু জানে না বলেন ঠিক কিনা আর একদল বলবে পীর এই শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই আপনারা এই ধরনের কথা কোনোদিন শোনেন নাই এ ধরনের কথা আপনাদের এলাকার কোনো মানুষ মনে হয় বলে না আমি একদিন জুমার নামাজ পরে আসতেছি বাজারের ভিতরে দেখলাম কয়েকজন আমার মনে হয় কলেজের ছাত্র হবে এরাই এদের সমাধান দেওয়ার মতো এলেম ওলা আহলে এলেম কেউ নেই ওরা নিজেরাই একজন বলতেছে চরমনাই আর রসুলপুরের পীর সাহেব হক বলেন আলহামদুলিল্লাহ আর একজন বলতেছে পীর বলতে কোনো শব্দই নাই বলেন নাউজুবিল্লাহ তুমি কলেজে সায়েন্স নিয়ে পড়তে পারো কমার্স নিয়ে পড়তে পারো আর্টস নিয়ে পড়তে পারো তোমার সাবজেক্ট ফিজিক্স হতে পারে তোমার সাবজেক্ট রসায়ন হতে পারে কিন্তু জেনে রাখো তোমার কলবের ভিতরে তোমার অন্তরের ভিতরে কোরআনুল কারিমের শুরুর যে অক্ষর কফ এছাড়াও শুরুতে বিসমিল্লা দ্বারা যে বা দিয়ে শুরু করা হয়েছে শুধু তাই নয় উনত্রিশটি অক্ষরের আলিফ যে আছে এই আলিফের একটা বিন্দু মাত্র এলেমে তোমার ভিতরে ঢুকে নয় যদি ঢুকত কোরআনের এলেমের নূর যদি তোমার ভিতরে ঢুকত কমপক্ষে তোমার এই কথা বলতে গা কাঁপত যে কোরআন হাদিসের কোথাও এই শব্দ নাই তুমি কোরআনের তেলাওয়াত যদি সহি শুদ্ধ ভাবে শুনতে যাই সুরাতুল হা তেলাওয়াত করতে বললে বোম মারবে কিন্তু সুরা তেলাওয়াতের হা শুদ্ধ হবে না কথা বলেন না কেন তাহলে তুমি কোরআন হাদিসের কোথাও শব্দটা নাই তুই জানিস না কোরআন তেলাওয়াত তোর বাপও জানে না কোরআন তেলাওয়াত তোর দাদাও জানে না কোরআন তেলাওয়াত তুই বোখারি শরীফের দলিল দিস তোর সাহস কত বড় বোখারি ছাড়া আর কোথাও কোন সহি হাদিস নাই বোখারির ভিতরে লেসানি এতে কাপ নাই বোখারির ভিতরে মাসিক ইস্তেমা নাই বোখারির ভিতরে জমায়েত হয়ে জিকির করা নাই বেটা তুই তো বোখারির তেলাওয়াত জানিস না বোখারির তর্জমা কোথার থেকে শিখলি তোর ওস্তাদকে তাকরির তুই কিভাবে পড়লি ফতুল বাড়ি কোনদিন খুলে দেখেছিস তুই কিভাবে বোখারির দলিল দিস আমার কথা বুঝতেছেন আপনারা এই ফেতনার সম্মুখীন আপনারা কোনদিন হয়েছেন এই ফেতনা আপনাদের এলাকায় আছে নাকি গতকালকে দালায়েল সহকারে বহু স্পষ্টভাবে আমাদের ওস্তাদ শাহেখ জাকারিয়ার প্রিন্সিপাল শাইকুল হাদিস মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আলোচনা করেছেন শুনেন নাই আপনারা আমি শুধু এতটুকু বলতে চাই আজকে যারা তোমরা আহলে হাদিস নাম দিয়ে একটা জামাত তৈরি করে আজকে যারা তোমরা আহলে হাদিসের নামে একটা ফেরকা তৈরি করে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছ আর বলতেছ মুসলমানদের ভিতরে কোনো তাফরিক নেই কোন ফরক নেই কোন ফেরকা নেই কোন দল নেই সকলেই আল্লাহর রসুলের অনুসরণ করবে ইমামের কোনো দরকার নেই মজাবের কোনো দরকার নেই আমি তাদেরকে বলতে চাই হ্যাঁ তোমাদের কথাটা অনেক সুন্দর আহলে হাদিস যদি হতে পারো সত্যিকারে আহলুল হাদিস তাহলে তো সুন্দরী কথা তবে তোমরা শুনে রাখো আমাদের ইতিহাস সাক্ষী আছে হজরত আলী রাজি আল্লাহ আনহুর সময় একদল মানুষেরা খারেজি নাম ধারণ করে পুরাপুরি ভাবে কেউ অস্বীকার করে কেউ অস্বীকার করে আলী রাজি আল্লাহ আনহুর সামনে এসে জুমার খুদ্বার সময় উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেছিল খলিফাতুল মুসলিমিন ইনিল হুকমু ইল্লা জমিন আল্লাহর আসমান আল্লাহর মানুষেরা সব আল্লাহর বান্দা একমাত্র হুকুম চলবে আল্লাহর একথা সত্য না মিথ্যা আমার বন্ধু একথার ব্যাপারে আলী আল্লাহ ছিলেন ইসলামের কততম খলিফা চতুর্থম খলিফা এই চতুর্থ খলিফার নলেজের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছিলেন হে আলী হে আমার নবীর জামাতা হে ইসলামের চতুর্থ খলিফা তুমি শুনে রাখো খারিজিরা যেই স্লোগানটা তুলেছে যে আওয়াজটা তারা দিয়েছে এইটা খারাপ না এইটা সুন্দর তবে এর ভিতরে কিছু কালা আছে এর ভিতরে কি আছে বলেন কৌলহুল হাক্কু ওয়া উরিদা বিহিল বাতিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর নলেজের ভিতরে দেওয়া হয়ে গিয়েছিল খারিজিরা যেই কথাটা বলতেছে এইটা বাস্তব পুরাপুরি ভাবে সত্য যেহেতু জমিন আল্লাহর বান্দা আল্লাহর হুকুম চলবে আল্লাহর পুরোপুরি ঠিক আছে তবে ওরা যে উদ্দেশ্যটা নিয়েছে এই কথাটা হলো কৌলহুল হাক্কু উড়িদা বিহিল বাতিল ওরা কথা সত্য বলতেছে তবে ওদের অন্তরের ভিতরে মতলবটা আছে খারাপ ঠিক আমি আলে হাদিস নামদারি লামাজাবি ভণ্ড মুনাফিক এই ধরনের চক্রান্তকারীদের ইহুদিদের দালালদের একটি মাত্র নিউজ দিয়ে শেষ করতে চাচ্ছি আপনারা পুরোপুরি ভাবে অ্যালার্ট থাকবেন যেখানে এরা ফেতনা করতে যাবে ওদেরকে বলে দিবেন কৌলুহুল হাক্কু উড়িদা বিহিল বাতিল তোমাদের কথা সত্য শুধু হাদিস মানবো কোরআন মানবো তবে জেনে রাখো তোমাদের কথা সত্যের হলেও তোমাদের মতলবটা খারাপ কথা বলেন না কেন ওদের মতলব হলো মুসলমানদের পীর ছাড়া করা কথা বলেন না কেন যখনই আওয়ামরা মুর্শিদ পাবে না পীর পাবে না তখনই ওদের কথা শুনবে ওরা যেভাবে নামাজের ভিতরে বেয়াদবি করে ওই বেয়াদবি ওরা শিখাবে হানাফি সাফি বলি এদের আর কোনো প্রয়োজন হবে না তখন ওরা ওদের দলের ভিতরে নিয়ে যাবে সুতরাং জেনে রাখবেন এই হানাফি হাম্বলি সাফি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব গতকালকে বলেছেন এগুলো কোনো ফেরকানা এগুলো কোনো দল না দল তুমি নিজেই নতুন সৃষ্টি করতেছ সময় শেষ আমি দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে সমাজের এমন একজন মানুষ হিসাবে কবুল করেন যার দ্বারা সমাজের হাজারো পথ ভোলা মানুষ সঠিক পথের সন্ধান পায় সকলেই বলে আল্লাহ আমিন ওয়াখরি আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম